সব সিদ্ধি আছে কিন্তু আপনাদের মধ্যে কেউ কি প্রমাণ করতে পারেন যে কেউ এই আঠেরো রকম সিদ্ধির মধ্যে কোনো একটা সিদ্ধি লাভ করে ভগবানকে চরণে গেছেন ভগবানের চরণ কেউ প্রমাণ করতে পারেন কেন এই সিদ্ধিগুলো লাভের প্রমাণ এই সিদ্ধিগুলো লাভের দ্বারা এটা প্রমাণিত হয় না সে ভগবানকে লাভ করে যেখানে গুরু বৈষ্ণবের চরণে স্বাভাবিকভাবেই যত জগতের শিল্পী আছে তার চরণে লোটাপুটি খায় জগতে যত সিদ্ধি আছে গুরু চরণের এবং লোটাপুটি কাজ সেগুলো নেওয়ার জন্য তারা ব্যস্ত হয় না সমাজকে কিছু জাদু দেখিয়ে দেবো সমাজ বলে দেখো সিদ্ধ মহাত্মা সিদ্ধ মহাত্মা লক্ষণ ওঠার নয় কিন্তু অনেক কথা আমি কি বলবো বোঝেও না লোকে প্রেমটাই হলো সম্পত্তি যাই হোক এখানে আমরা দেখলাম যে যে প্রশ্ন করেছেন সুলতান গোস্বামীর সামনে এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল সার্বজনীন প্রশ্ন কেন এই প্রশ্নটা এই জড় সংসারের যে অনন্ত জীব রাশি তাদের মধ্যে থেকে কেন এই প্রশ্নটা আমাদের কাছে আসছে না সবচেয়ে বড় অবাকের বিষয় হলো এটা সবচেয়ে বড় অবাকের বিষয় কোনটা তা কেন আমাদের কাছে এই প্রশ্নটা আসছে কেন আসছে না কেন এলো এটা অবাক না কেন আসছে না আসা উচিত ছিল আমাদের কাছে এই প্রশ্ন আসছে না কেন যে কিভাবে আমরা জীবনযাপন করবো কিভাবে ভগবত চরণে যাবো এই দুদিনের জীবনে এই মাত্র কয়েকদিনের জীবন লাভ করে এই যে আনন্দ মন যে বুকে তা দিচ্ছি এটাই কি যথেষ্ট এরপরে কি কিছু নেই এই শরীর ছাড়ার পর কোথায় যাবো কি হবে এসব মধ্যে আমরা কি এতটুকু চিন্তা করবো না আমরা এতটাই নির্বোধ থেকে যাবো চিরকাল এটা বুদ্ধিমানের কাজ করবো সেই জন্য সেখানে বলছেন যত মনীষী আছেন তারা যোগী তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল আপনি আপনাকে মানুষের মানুষের কি এমন সাধন করা উচিত যে যেটা করলে পরে আমি এই দুদিনের শরীর ত্যাগ করে ভগবত চরণে মনে আছে আমি সিদ্ধিরা সংসিদ্ধি এর সিদ্ধির কথা বলেন অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরাম গুরুম পুরুষ শ্রেহ অথ পৃচ্ছামি সংসিদ্ধি আমাদের যেমন দেখবেন ইংরাজি কোন শব্দ লিখলে তখন তখন কর্তার যত কাছাকাছি ভাবটাকে ক্রিয়াবোধক যে শব্দটা ক্রিয়াটাকে বোঝাবে সেটা কর্তার কাছাকাছি বসাতে সংস্কৃত নয় ভাবটা অন্য সময় ঘুরে যায় অন্য জায়গায় যায় যারা ভাষা জানে তারা অবাক হয়ে যায় তাহলে অর্থ পৃথামী সংসিদ্ধি যোগিনাম পরম পুরুষ কার্যম মৃয় মানুষ অনেকে শিখেছেন কিন্তু সেগুলোকে অনুভব করে সেগুলোকে বোঝা খুব কম লোক আছে যেমন একজন যদি বলা হয় সাঁতার কাটা হয় ভালো ব্যায়াম কোনো ব্যক্তিকে যদি এখানে বসে বলি তোমরা তো ইংরেজি বলেছো আর সাঁতার কাটাটা কি তার সঙ্গে সঙ্গে বলবে কেন এ তো সোজা সাঁতার কাটা হলো এটা যে ভাব সাঁতার কাটা একটা ক্রিয়া বোঝাচ্ছি আমি তুমি একটা বোকা সাঁতার কাটা একটা ভাব তো সাঁতার কাটা বোঝাচ্ছে ক্রিয়া আর না এই সেন্টেন্সের মধ্যে উল্টো তুমি বুঝতে পারবে না swimming is a good exercise সাঁতার কাটা হয় ভালো ব্যায়াম এখানে সাঁতার কাটাটাকে দেখি বলছে সাঁতার কাটলে পরে এটা ভালো ব্যায়াম হবে এখন সাঁতার কাটছে না তো কি করে না বলো এটা নাম হয়ে গেল আর ভালো ব্যায়াম এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল তাই লোকে বুঝে না এখন এই সব আলোচনা করলে তো মুশকিল কনফিউশন হয়ে যাবে এই জন্য ভাষাটাকে শেখার চেষ্টা ভাষা না শিখলে কোনো অনুভব হয় যারা সে অবস্থা হয়েছে পরমাংশ তাদের ভাষা ভাষায় কি যায় মারা হ হ জামু এটাই ভগবানের কাছে চলে গেছে আপনার কিছুই নেই আপনার ব্যাকরণ কিছুই জানি ভগবানের কাছে গেছে আমি এই কথা বলছি না যে ব্যাকরণ জানলে এই ভাষা জানলেই আপনি বড় সাধু হবেন আমি সে কথা প্রমাণ করি তবে হ্যাঁ ভাষাটার অনুভব থাকতে পারে অনেক জিনিস আপনি বিচার করতে পারবেন আর যদি সাধু হয়ে পড়েন তাহলে ভাষার কেন থাকবে লোককে প্রচার করবার একটা ক্ষমতা থাকবে যদিও আচরণ দ্বারাই প্রচারটা ম্যাক্সিমাম হয় কথার দ্বারা বেশি হয় কথার থেকে আচরণ সনাতন রূপ এরা কোথায় প্রচার করতে গেছিল আর আমাদের সরস্বতী ঠাকুরের আনুগত্যে আমরা বাধ্য হয়েছি আচরণ নেয় তীব্র আচরণ এটাই হলো প্রচার আমি অনেক কথা আজকে আলোচনা করতে পারছি না এই মুহূর্তে সময় ফুরিয়ে এসছে আমি এই শ্লোকের উচ্চারণ করে এখানে আপনাদের তৃতীয় স্কন্ধে আজকে সায়ংকালীন অধিবেশনে প্রবেশ সহ আপনারা সব সাবধান হয়ে এইসব কথা শ্রবণ করবেন অত পৃচ্ছামি সংসিদ্ধি যোগিনাম পরম গুরু পুরুষস্তে হয়কার্যম म्रियमानस्य सर्वथा वाञ्छा कल्पतरुषि कृपा सिन्धु च पतितानं पावनं भविष्यन्ति